আলীর বাহিনীর মধ্যে থাকা কিছু ব্যক্তি এই বিষয়টিকে বুঝতে ভুল করল তারা সালিশ বা বিচারক নিযুক্ত করার বিষয়টিকে একটি গুনাহের কাজ হিসেবে চিহ্নিত করল এমনকি কুফর বলে সাব্যস্ত করল তারা মনে করল যে আলী কুফর করেছেন এবং তারা আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আলী যখন সিফিন থেকে কুফা অর্থাৎ তৎকালীন ইসলামী খিলাফার রাজধানী সেখানে ফেরত আসছিলেন তখন সেই বিদ্রোহীরা দলে দলে বিভক্ত হয়ে আলী রাজিউল্লাহর বাহিনী থেকে দলছুট হয়ে যাচ্ছিল তাদের সেই দল ত্যাগ করা বা বিদ্রোহ করা এ কারণে তাদেরকে বলা হয়ে থাকে খারিজি তাদের সেই খুরুজের কারণে তাদেরকে বলা হয়ে থাকে তারা ছিল খারিজি কিছু বর্ণনায় তাদের সংখ্যা উল্লেখ করা হয়েছে দশ হাজার বারো হাজার আট কিংবা চোদ্দ এই ধরনের সংখ্যা উল্লেখ করা হয়েছে তারা আলী রাজিউল্লাহনুর দল ত্যাগ করল এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আলী আনহু বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে আবারও হকের উপর ফেরত আনার চেষ্টা করে যাচ্ছিলেন এই উদ্দেশ্যে তিনি ইবনে আব্বাস হুমাকে তাদের সঙ্গে আলোচনা করার জন্য এবং বিতর্ক করার জন্য পাঠিয়েছিলেন তাদের ভুলকে শুধরে দেওয়ার জন্য তিনি নিজেও তাদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা এবং বিতর্ক করেছেন তাদের একটি বড় অংশ বিভিন্ন সময়ে নিজেদের ভুল বুঝতে পেরে ফেরত এসেছিল কিন্তু অনেকেই নিজেদের ভুলের উপরেই অটল থেকে যায় শেষ পর্যন্ত তারা নানারকম বিশৃঙ্খলা এবং ফিতনা ফাসাদের বিস্তার ঘটিয়েছিল অন্যায় রক্তপাত ঘটাচ্ছিল বিভিন্ন মুসলিমদেরকে হত্যা করছিল ফলে তাদেরকে যুদ্ধ ব্যতীত দমন করা ছাড়া আর কোনো উপায় ছিল না শেষ পর্যন্ত আলী রাজিউল্লানহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদেরকে দমন করেছেন আজকের পর্বের আলোচনায় আলী রাজিউল্লানহুর খিলাফতকালে খারিজিদের সেই ঘটনাগুলোই আমরা উল্লেখ করতে যাচ্ছি ওলামায় কেরাম বিভিন্নভাবে খারিজিদের সংজ্ঞায়ন করেছেন আবু আল হাসান আল আশারি রাহিমাউল্লাহ তার মত অনুসারে খারিজি নাম প্রদান করা হয়েছিল সেই দল বা গ্রুপের বিরুদ্ধে যারা চতুর্থ সঠিক পদপ্রাপ্ত খলিফা আলী ইবনে আবি তালিব রাজিউল আনহু তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তিনি বলেছেন তাদেরকে খারিজি বলার কারণ হচ্ছে তাদের সেই বিদ্রোহ বা খুরুজ যা তার আলীর বিরুদ্ধে করেছিল যখন তিনি সালিশ নিযুক্ত করতে সম্মত হয়েছিলেন কুফাতে পৌঁছানোর পূর্বেই এই লোকেরা বিভিন্ন ধাপে ধাপে আলীর বাহিনী থেকে দলছুট হয়ে যাচ্ছিল এ বিষয়টি নিঃসন্দেহে আলী রাজিউল্লাহর জন্য একটি চিন্তা উদ্বিগ্নতার কারণ ছিল এবং একই সাথে একটি সতর্কতাও ছিল আলী যখন কুফাতে পৌঁছালেন কেবল তার সঙ্গে অনুগত যোদ্ধারাই অবশিষ্ট রইলেন সেখানে পৌঁছে আমরা দেখতে পাই আলী রাজিউল্লাহু তার খিলাফতকালের শেষ সময় পর্যন্ত এই খারিজিদেরকে নিয়েই সম্পূর্ণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলেন শামের দিকে তিনি আর মনোযোগ দিতে অবসর পাননি আমিরুল মিনিন আলী যখন সংবাদ পেলেন যে এই খারিজিরা তারা দলগতভাবে সুসজ্জিত হচ্ছে একত্রিত হচ্ছে এমনকি সল্লাতের জন্য একজন পৃথক আমির নিযুক্ত করেছে এবং যোদ্ধাদেরকে একত্রিত করে তাদেরকে পরিচালনা করার জন্য আরেকজন ব্যক্তিকে আমির নিযুক্ত করেছে তখন তিনি এই বিষয়কে বেশ গুরুত্ব সহকারে বিবেচনা করতে শুরু করলেন ঐতিহাসিকভাবে সেই সময়কার খারিজিরা বিভিন্ন নামে পরিচিত তাদের আরও বেশ কিছু নাম রয়েছে যেমন হারুরিয়া আশুরা আল মারেকা এবং আল মুহাক্কিমা আলী রাজিউল্লা আনহু তাদেরকে মুসলিমদের মূল জামাতে ফিরিয়ে আনতে আগ্রহী ছিলেন কাজে তিনি তাদেরকে তাদের ভুল সংশোধন করে দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য পাঠালেন ইবনে আব্বাস রাজিউল্লাহানহুমাকে ইবনে আব্বাস রাজিউল্লাহানহুমা তিনি নিজে বর্ণনা করে বলছেন যে সেখানে তাদের সঙ্গে কি আলোচনা হয়েছিল এবং কি ঘটেছিল কিংবা তাদের সেই আপত্তি সেটাই বা কি ছিল কেন তারা আলীর দল ত্যাগ করে পৃথক হয়ে গেল তিনি বলছেন আমি তাদের উদ্দেশ্যে বের হয়েছিলাম সর্বোত্তম ইয়েমেনি আবায়া গায়ে জড়িয়ে এরপর দুপুরবেলা অর্থাৎ দিনের মধ্যভাগে আমি তাদের একটি বাড়িতে বা তাদের মধ্যে প্রবেশ করলাম ইবনে আব্বাস তিনি ছিলেন একজন সুদর্শন এবং বুদ্ধিমান পুরুষ তিনি যখন উত্তম পোশাকে সেখানে প্রবেশ করেছেন তারা শুরুতে সেই বিষয়টি নিয়েই আপত্তি পেশ করল তারা বলল স্বাগতম হে ইবনে আব্বাস কিন্তু এই পোশাকটি কি তখন ইবনে আব্বাস বললেন তোমরা এই পোশাকের কারণে কেন আমাকে সমালোচনা করছো অথচ আমি আল্লাহ রসুল সাল্লাহ দেখেছি সর্বোত্তম পোশাক গায়ে জড়াতে এবং তখন এই আয়াত নাজিল হয়েছিল যেখানে আল্লাহ তাল্লাহ বলেছেন কুলমান হার্রামা জিনাতাল্লাহিল্লাতি আখরজালি ইবাদিহি ওয়াত্তইবাতি হে নবী আপনি বলে দিন আল্লাহ তার বান্দাদের জন্য যে সাজসজ্জা সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যসমূহ দিয়েছেন সেগুলোকে কে নিষিদ্ধ করল কে হারাম করে দিল অর্থাৎ ইবনে আব্বাস তিনি বুঝিয়ে দিলেন যে এর অনুমতি রয়েছে বিশেষ আলোচনা বিশেষ অনুষ্ঠানে উন্নত পোশাক পরার অনুমতি রয়েছে তখন সেই লোকেরা ইবনে আব্বাসের কাছে জানতে চাইল যে আপনি কেন এখানে এসেছেন কি উদ্দেশ্যে তিনি বললেন আমি এসেছি তোমাদের কাছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের কাছ থেকে মুহাজিরিন এবং আনসারদের কাছ থেকে এবং আরও এসেছি রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের চাচাতো ভাই ও তার জামাতা অর্থাৎ খলিফা আমিরুল মিনিন আলী রাজিয়াল্লাহ আনহুর পক্ষ থেকে তিনি আরও বলছেন যে তাদের কাছেই কোরআন নাজিল হয়েছে এবং কোরআনকে বোঝার জন্য তারা তোমাদের থেকে অধিক জ্ঞান রাখেন অধিক ব্যাখ্যাও জানেন সেই বিশিষ্ট ব্যক্তিদের কেউই তোমাদের সাথে উপস্থিত নেই কাজেই তারা কি বলছেন সেই বক্তব্য আমি তোমাদের কাছে বহন করে আনছি এবং তোমরা কি বলতে চাচ্ছ সেই কথাও আমি বহন করে তাদের কাছে পৌঁছাতে চাচ্ছি তখন ইবনে আব্বাস বলছেন যে জনৈক ব্যক্তি আমাকে এক পাশে নিয়ে গেল এবং আমি বললাম তাদেরকে যে আল্লাহ রসুল্লাহ সাল্লামের সাহাবি এবং তার চাচাতো ভাই অর্থাৎ আমিরুল মিনিন আলী ইবনে আবি তলিব তার কোন বিষয় নিয়ে তোমরা এত মনক্ষুণ্ণ সেগুলো আমাকে বলো তারা বলল যে তিনটি বিষয় রয়েছে আমি বললাম সেগুলো কি তারা বলল প্রথম বিষয় তিনি দিনই বিষয়ে বিচার করা কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের হাতে ছেড়ে দিয়েছেন অথচ আল্লাহ বলেছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না তার প্রশ্ন করল যে সিদ্ধান্ত প্রদান করা এবং বিচারের ক্ষেত্রে মানুষের কি করণীয় আছে ইবনে আব্বাস বলছেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় কি তারা বলল যে তিনি যুদ্ধ করেছেন অথচ প্রতিপক্ষ থেকে কোনো নারীদেরকে যুদ্ধবন্দিনী হিসেবে গ্রহণ করেননি অথবা কোনো গণিমত তিনি গ্রহণ করেননি তারা প্রশ্ন করল যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি তারা যদি কাফের হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলোর গণিমত গ্রহণ করার অনুমতি দেওয়া উচিত ছিল প্রতিপক্ষের নারীদেরকে যুদ্ধবন্দিনী হিসেবে গ্রহণ করার অনুমতি দেওয়া উচিত ছিল আর যদি তারা মুসলিম হয়ে থাকে তাহলে তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কিংবা নারীদেরকে বন্দী করার কোনো অনুমতি নেই ইবনে আব্বাস বললেন আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় কি তারা বলল তিনি আমিরুল মিনিন এই পদবি মুছে দিয়েছেন অর্থাৎ সেই সমঝোতা চুক্তির যে দলিল সেখানে আমিরুল মিনিন এই কথাটি লেখা ছিল না তারা প্রশ্ন করল তিনি যদি মুমিনদের নেতা বা আমিরুল মিনিন না হয়ে থাকেন তাহলে তো তিনি কাফেরদের নেতা ইবনে আব্বাস বললেন তোমাদের কি আর কিছু বলার আছে তারা বলল এগুলোই সব তখন তিনি বললেন আচ্ছা আমি যদি তোমাদেরকে আল্লাহর কিতাব থেকে এবং তার রাসুলের সুন্নত থেকে দলিল এবং প্রমাণ উপস্থাপন করি তোমাদের এই প্রশ্ন এবং আপত্তির জবাব হিসেবে তাহলে কি সেগুলোকে তোমরা মেনে নেবে তারা বলল হ্যাঁ সেই অবস্থায় ইবনে আব্বাস তাদের সেই সন্দেহ এবং সংশয়গুলোকে দূর করলেন এবং ব্যাখ্যা প্রদান করলেন এবং এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে তাদের একটি বড় অংশ নিজেদের ভুল বুঝতে পেরে আবার ফেরত চলে আসে তাদের মধ্য থেকে দুই হাজার জন ফেরত চলে আসে এবং এরপরেও কিছু ব্যক্তি অবশিষ্ট থেকে যায় যারা তাদের নিজেদের ভুল ব্যাখ্যার উপরে এবং ভ্রান্তির উপর অটল থাকে তারা বিদ্রোহ চালিয়ে যাচ্ছিল এবং পথভ্রষ্টতার উপর টিকে থাকে শেষ পর্যন্ত আমিরুল মিনিন আলী রদিউল্লাহু এবং আনসার এবং মহাজি সাহাবা ইকরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে নিশ্চিন্ন করেছিলেন তাদেরকে হত্যা করেছিলেন ইবনে আব্বাস যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যাগুলোর দিকে এবারে আমরা যাচ্ছি শুরুতে ইবনে আব্বাস বললেন যে সালিস বা বিচারক নিযুক্ত করার প্রসঙ্গে তোমরা আপত্তি উপস্থাপন করেছ দিনই বিষয়ে মানুষের কাছে সিদ্ধান্ত কিংবা বিচার ছেড়ে দেওয়ার প্রসঙ্গে সেই বিষয়ে তিনি বলছেন যে আমি তোমাদেরকে আল্লাহর কিতাব থেকে আয়াত পরে শোনাব এবং দেখাবো যে আল্লাহ তালা কিছু বিষয়ে মানুষকে ক্ষমতা দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার এবং বিচার করার এমন বিষয়েও তিনি সিদ্ধান্ত নেওয়ার এবং বিচার করার ক্ষমতা দিয়েছেন যার মূল্য এক দীর্হামের চার ভাগের এক ভাগ এবং আল্লাহ সেই বিষয়ে বিচার করার নির্দেশনা প্রদান করেছেন তোমরা কি দেখো না আল্লাহ কি বলেছেন এরপর তিনি আইদার পঁচানব্বই নম্বর আয়াত সেই আয়াতটি তিলাওয়াত করেন যেখানে আল্লাহ তাল্লাহ এহরাম অবস্থায় শিকারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং বলেছেন যে সেই অবস্থায় যদি কেউ শিকার করে ফেলে তাহলে সেই ব্যক্তির উপর বিনিময় ওয়াজিব হয়ে যাবে যা শিকারকৃত বস্তুর সমপরিমাণ হতে হবে এবং এরপরে আল্লাহ তাল্লাহ আরও বলেছেন যে দুইজন নির্ভরযোগ্য ব্যক্তি সেই বিষয়ের ফয়সালা করবে ইয়াহকুমু বিহি জাওয়া আদলিম মিনকুম ইবনে আব্বাস বললেন এ আয়তে উল্লেখ করা হয়েছে এমন বিষয় সম্পর্কে যেখানে মানুষ বিচার করবে এবং সিদ্ধান্ত প্রদান করবে এরপর তিনি প্রশ্ন করলেন যে আল্লাহর নামে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এহরাম অবস্থায় একটি পশুকে স্বীকার করে ফেলা তিনি বলেছেন যে একটি খরগোশের বিচার করা এই বিষয়ের থেকে মানুষদের মধ্যে মীমাংসা করে দেওয়া এবং এবং তাদেরকে রক্তপাত থেকে রক্ষা করা কি অধিক গুরুত্বপূর্ণ নয় তারা বলল হ্যাঁ সেটাই বেশি গুরুত্বপূর্ণ ইবনে আব্বাস বললেন যে এছাড়াও আল্লাহ তালা একজন স্বামী এবং তার স্ত্রী তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার ক্ষেত্রে সেখানেও সালিশ নিযুক্ত করার কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها যদি তোমরা তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে তখন ইবনে আব্বাস আবারও প্রশ্ন করলেন যে আল্লাহর নামে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি স্বামী স্ত্রীর পারস্পরিক বিবাদকে মীমাংসা করে দেওয়া তার থেকে কি মানুষদের পারস্পরিক বিষয়গুলোকে মীমাংসা করা এবং তাদেরকে রক্তপাত থেকে রক্ষা করা অধিক গুরুত্বপূর্ণ নয় তখন তারা জবাব দিল হ্যাঁ এটাই অধিক গুরুত্বপূর্ণ সুতরাং তাদের প্রথম আপত্তি ইবনে আব্বাস খণ্ডন করলেন এরপর দ্বিতীয় প্রসঙ্গে তিনি গেলেন তিনি বললেন তোমরা অভিযোগ করেছ যে তিনি যুদ্ধ করেছেন অথচ গণিমত গ্রহণ করেননি অথবা প্রতিপক্ষের নারীদেরকে যুদ্ধবন্দিনী হিসেবে গ্রহণ করেননি সেই যুদ্ধগুলো সেগুলো ছিল মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ মুসলিমদের আন্তঃসংঘাত কাজেই সেখানে প্রতিপক্ষের থেকে গণিমত গ্রহণ করার কোনো সুযোগ ছিল না আলী রাজিউল্লা আনহু সে সকল যুদ্ধে জামাল সিফিন এমনকি স্বয়ং খারিজিদের বিরুদ্ধেও যে যুদ্ধগুলো পরিচালনা করা হয়েছিল সেখানেও কোনো গণিমত গ্রহণ করেননি এগুলো কাফিরদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের অনুরূপ ছিল না কাজেই সেখানে নিয়মকানুনের কিছুটা ভিন্নতা ছিল ইবনে আব্বাস সেই বিষয়গুলোকে তাদের সামনে ব্যাখ্যা করে বললেন তোমরা গণিমত গ্রহণ না করার ব্যাপারে আপত্তি উপস্থাপন করেছ আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে তোমাদের মা আয়েশা রাদিয়াল্লাহ আনহাকে বন্দী হিসেবে গ্রহণ করতে চাও এবং অন্যান্য নারীদের মতো তাকে বৈধ মনে করো অথচ তিনি তোমাদের মা এখন যদি তোমরা বলো যে আমরা তাকে অন্যান্য নারীদের মতো বৈধ মনে করি তাহলে তোমরা অবশ্যই কাফের হয়েছ আর যদি বলো যে তিনি আমাদের মা নন সেক্ষেত্রেও তোমরা কাফের হয়েছ কেননা আল্লাহ তালা বলেছেন النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم আল্লাহ তাআলা বলেছেন নবী মুমিনদের নিকট তাদের নিজেদের সত্তা অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা সুতরাং রসুল্লাহ সাল্লাহামের যারা বিবি ছিলেন স্ত্রী ছিলেন তারা মুমিনদের মা সমতুল্য ও আজওয়াজুহু উম্মাহাতুহুম ইবনে আব্বাস বললেন সুতরাং তোমাদের দাবি উভয় দিক থেকে পথভ্রষ্টতা তোমরা কি এর কোনো জবাব আমাকে প্রদান করতে পারো আমি কি তোমাদের বিষয়ের জবাব প্রদান করেছি তারা বলল হ্যাঁ আপনি জবাব প্রদান করেছেন তৃতীয় আপত্তির জবাবে ইবনে আব্বাস বললেন তোমরা বলেছ যে তিনি আমিরুল মিনিন এই উপাধি লেখেননি বা মুছে দিয়েছেন আমি তোমাদেরকে এ প্রসঙ্গে অনুরূপ কিছু ঘটনা বর্ণনা করছি যা তোমরা অবশ্যই গ্রহণ করবে এরপর ইবনে আব্বাস আল্লাহান হুমা হুদাইবিয়ার চুক্তির দিনে ঘটনা স্মরণ করিয়ে বললেন যে সেই দিন রাসুল্লাহ সাল্লাহাম মুশ্রিকদের সঙ্গে চুক্তি করেছিলেন এবং সেখানে তিনি আলীকেই লেখার জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন হে আলী লিপিবদ্ধ করো তুমি লিপিবদ্ধ করো যে এই চুক্তি মোহাম্মদুর উল্লাহ তার পক্ষ থেকে সম্মত তখন কুরাইশরা কাফেররা আপত্তি করেছিল এবং তারা বলেছিল যদি আমরা কথা মেনে নেই যে আপনি আল্লাহর রাসুল তাহলে তো আপনার বিরুদ্ধে আর লড়াই করারই কিছু থাকে না তখন রাসুল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে এই অংশটুকু মুছে দাও হে আলী এবং তিনি আরও বললেন ইয়া আল্লাহ আপনি জানেন যে আমি আল্লাহর রাসুল তখন রাসুল উল্লাহ সাল্লাহাম নির্দেশ দিলেন হে আলী তুমি কথাটিকে এভাবে লেখো মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে এই চুক্তি লিপিবদ্ধ করা হলো ইবনে আব্বাস বলছেন আল্লাহর কসম করে বলছি রসুল্লাহ সাল্লাম তিনি ছিলেন আলীর থেকে উত্তম এবং তিনিও সেটাকে মুছে দিয়েছিলেন উপাধি মুছে দেওয়ার মাধ্যমে এই অর্থ হয় না যে তিনি নবুয় ছেড়ে দিয়েছেন এরপর তিনি প্রশ্ন করলেন আমি কি তোমাদের এই বিষয়ের জবাব প্রদান করেছি তারা বলল হ্যাঁ সুতরাং ইবনে আব্বাস রাজিয়াল্লাহানহুমার আলোচনা এবং বিতর্কের পর তাদের একটি বড় অংশ নিজেদের ভুল বুঝতে পারে এবং দুই হাজার ব্যক্তি আবার মুসলিমদের মূল জামাতে ফেরত আসে কিন্তু এরপরেও বেশ কিছু সংখ্যক লোক তারা অবশিষ্ট থেকে যায় এবং তারা তাদের পথভ্রষ্টতার উপরেই অটল থাকে ইবনে আব্বাসের বিতর্কের পর আমিরুল মিনিন আলী আনহু তিনিও অবশিষ্ট খারিদিদের সঙ্গে আলোচনা করেছেন বিতর্ক করেছেন যারা ভুল বুঝতে পেরেছিল তারা আবার কুফাতে ফেরত চলে আসে এবং মধ্যবর্তী কিছুদিন একটি শান্তির সময় ছিল কিন্তু সেই শান্তির সময়টি দীর্ঘস্থায়ী হয়নি তাদের মধ্যে একটি অপপ্রচার বিস্তার লাভ করল তারা বলতে শুরু করল যে আলী অতীতে ভুল করেছিলেন এখন নিজের ভুল সংশোধন করে আবার ফেরত এসেছেন তিনি সেই সালিশ নিযুক্ত করার ব্যাপারে তার মানসিকতা পরিবর্তন করেছেন এই ধরনের একটি কথা তারা প্রচার করতে শুরু করল এমত অবস্থায় আল আশআস ইবনে কায়েস আল কিন্দি তিনি আলীর কাছে এসে বললেন যে সেই লোকেরা বলা বলি করছে আপনি নাকি কুফর থেকে ফেরত এসেছেন এই বিষয়ের পর আলী রাজিউল আনহু পরবর্তী জুমার দিনে একটি খুদ্া প্রদান করলেন এবং সেখানে শুরুতে আল্লাহর প্রশংসা বরত্ব ঘোষণা করার পর তিনি সেই লোকেদেরকে তাদের বিভ্রান্তির কথা স্মরণ করিয়ে দিলেন যে কিভাবে তারা মানুষদের কাছ থেকে জলছুট হয়েছিল এবং বিভিন্ন ইস্যুতে তারা বিচ্যুত হয়েছিল সেই অবস্থায় তাদের মধ্যে উপস্থিত একজন ব্যক্তি উঠে দাঁড়াল এবং বলতে শুরু করল ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া আর কারো নির্দেশ চলে না সেই অবস্থায় আরেকজন ব্যক্তি উঠে দাঁড়ালো এবং একই কথার পুনরাবৃত্তি করল এভাবে আরও কয়েকজন ব্যক্তি উঠে দাঁড়ালো এবং মসজিদের মধ্যে একটি বিশৃঙ্খলা এবং সেই কথার পুনরাবৃত্তি করতে শুরু করলো আলী রাজিউল্লাহ আনহু হাতের ইশারায় তাদেরকে শান্ত হতে বললেন এবং বসতে বললেন এবং তিনি বললেন হাঁ তোমাদের কথা সত্য কিন্তু উদ্দেশ্য ভুল এই কথা অবশ্যই সত্য যে আল্লাহ ছাড়া আর কারো নির্দেশ বা হুকুম চলে না কিন্তু এখানে তোমরা সে কথাটিকে ভুল উদ্দেশ্যে ব্যবহার করছ আর আমিও তো তোমাদের ব্যাপারে আল্লাহর নির্দেশের অপেক্ষাতেই রয়েছি তিনি মেম্বার থেকে কথা বলছিলেন তাদেরকে শান্ত হওয়ার জন্য ইশারা করছিলেন কিন্তু তারা সেই দিকে মনোযোগ প্রদান করছিল না বরং নিজেদের কানে আঙ্গুল প্রবেশ করিয়ে হইচই সৃষ্টি করছিল এবং কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে নিজেদের ভ্রান্ত দাবির পক্ষে দলিল প্রদান করার চেষ্টা করছিল তাদের মধ্যে জনক ব্যক্তি সুরাজ জুমারের একটি আয়াত তিলাওয়াত করে আলীকে বলছিল যে আপনি যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত কর্ম সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম একজন হয়ে যাবেন এর জবাবে আলী রাজিয়াল আনহু তিনি বললেন ফাসবির ইন্না ওয়াদ আল্লাহি অতএব আপনি সবর করুন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য তিনি জিলাওয়াত করলেন فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون অতএব আপনি সবর করুন আল্লাহর ওয়াদা সত্য যারা বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে আমিরুল মিনিন আলী রাজিউল্লাহু সেই বিভ্রান্ত খারেজি অর্থাৎ সেই চরমপন্থী দলের ব্যাপারে বিভিন্ন নীতি এবং কৌশল গ্রহণ করেছিলেন তিনি তাদের সঙ্গে আলোচনা করেছেন তাদেরকে আবার মুসলিমদের প্রধান জামাতে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা গ্রহণ করেছিলেন তিনি বললেন যে তোমাদের ব্যাপারে আমি তিনটি বিষয় ঘোষণা করছি এক নম্বর বিষয় তোমরা মসজিদে এসে সালাত আদায় করতে পারবে আমরা তোমাদেরকে বাধা প্রদান করব না দুই নম্বর যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে আমরা তোমাদের কোনো প্রাপ্য অর্থাৎ ফাই সেটা আটকে রাখব না তিন নম্বর যতক্ষণ তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে না আমরাও তোমাদের বিপক্ষে যুদ্ধ করব না সুতরাং আলী রাজিউল আনহু তাদেরকে সে সকল অধিকারগুলো প্রদান করলেন এবং যতক্ষণ পর্যন্ত তারা খলিফা বা মুসলিমদের মূল জামাতের বিরুদ্ধে বিদ্রোহ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই সুযোগ লাভ করবে আলী তাদের স্বাধীনতা খর্ব করেননি কিংবা তাদেরকে বন্দি করেননি অথবা তাদের উপর কোনো গুপ্তচর নিয়োগও করেননি বরং তিনি আগ্রহী ছিলেন যে দলিল প্রমাণাদি উপস্থাপনের মাধ্যমে তাদেরকে হক পথে আবার ফিরিয়ে আনার জন্য তিনি তাদের সঙ্গে একটি আলোচনার আয়োজন করলেন এবং ঘোষণা প্রদান করলেন তাদের মধ্যে যারা কোরআনের হাফেজ তাদেরকে আমার কাছে আসতে দেবে এবং এভাবে পুরো বাড়ি পরিপূর্ণ হয়ে গেল যারা কোরআন হিফজ করেছিল সেই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে এরপর তিনি সেখানে উপস্থিত হলেন এবং একটি বড় আকৃতির মুসহাফ নিয়ে আসলেন এবং আলী রাজিউল আনহু সেই মুসাফে হাতে টোকা দিয়ে বলছিলেন হে মুসাফ তুমি আজকে এদেরকে বলে দাও তুমি বলো লোকেরা বলল ইয়া আমিরুল মিনিন কিভাবে আপনি এই কিতাব বা মুসাফের কাছে প্রশ্ন করছেন এটা তো আসলে কালি এবং কাগজের সমষ্টি মাত্র সে কিভাবে কথা বলতে পারে আমরা কথা বলতে পারি এই মুসাফ থেকে আমরা যতটুকু বুঝেছি তার ভিত্তিতে আলী বললেন তোমাদের সাথীরা যারা বিদ্রোহ করেছে তাদের এবং আমার মধ্যে রয়েছে আল্লাহর কিতাব এবং আল্লাহ তাল্লাহ তার কিতাবে একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে ফয়সলা করে দেওয়ার ব্যাপারে বলেছেন যে যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো তাহলে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে তখন আলী বললেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামের উম্মতের জীবনের পবিত্রতা রক্ষা করা একজন স্বামী আর তার স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেওয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় এরপর তিনি আরও বললেন তোমরা আমার ব্যাপারে খেপে গিয়েছিলে যখন আমি আমার এবং মুয়াবিয়ার মধ্যে লিখিত দলিলে লিখেছিলাম আলী ইবনে আবি তলিব অর্থাৎ তিনি আমিরুল মিনিন এই উপাধি বাদ দিয়ে শুধু নিজের নাম লিখেছিলেন এরপর তিনি সেই ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে যখন আমরা হুদাইবিয়ার চুক্তির সময়ে ছিলাম যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সঙ্গে চুক্তি করছিলেন সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাকে নির্দেশনা প্রদান করছিলেন এবং বলছিলেন লিখো বিসমিল্লাহির রহমান রহিম তখন সুহাইল ইবনে আমর সে আপত্তি করে বলেছিল বিসমিল্লাহির রহমান রহিম এটা লেখা যাবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বলেছিলেন তাহলে কি লিখব সুহাইল বলেছিল লিখুন বি ইসমিকা আল্লাহ আল্লাহর নামে শুরু তখন আমি সেটাই লিখেছিলাম তিনি লিখতে চাইলেন এই চুক্তি মোহাম্মদুর রসুল উল্লাহর পক্ষ থেকে সুহাইল সেখানে আপত্তি জানিয়ে বলল যদি আমরা মেনে নিতাম আপনি আল্লাহ রসুল তাহলে তো আমরা বিরোধিতাই করতাম না তখন তিনি লিখলেন এই চুক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লার পক্ষ থেকে কুরাইশদের সাথে সম্মত এরপর আলী রাজিউল্লা আনহু কোরআনের আয়াত তিলাওয়াত করে বললেন লাকাদ কান আলকুম ফি রসুল ইল্লাহি ওসওয়াতুন হাসানা আর তোমাদের জন্য আল্লাহ রাসুলের মধ্যেই রয়েছে উত্তম নমুনা উত্তম দৃষ্টান্ত সুতরাং সেই অবস্থায় খারেজিরা তারা নিশ্চিত হল এবং বুঝতে পারল যে আলী রাদিয়াল আনহু তিনি দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির ব্যাপারে যে সালিশ বা বিচারক নিযুক্ত করেছেন এবং সেখানে আবু মুসা আল আশারি রাদিয়াল আনহু তিনি নিযুক্ত থাকবেন তাকে প্রেরণ করা হবে এই বিষয়ের উপরে তিনি দৃঢ় প্রতিজ্ঞ তিনি সেটা প্রত্যাহার করবেন না বরং আলী তাদের সেই আপত্তিকে প্রত্যাখ্যান করেছেন এবং বর্জন করেছেন এবং তিনি আরও স্মরণ করিয়ে দিলেন যে বিচারক নিযুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে এবং একবার কথা দেওয়ার পরে সেটাকে ভঙ্গ করা সেটা পালন না করা এটা হচ্ছে এক ধরনের বিশ্বাসঘাতকতা করা এবং এর কোনো সুযোগ নেই সেই অবস্থায় উপস্থিত খারেজিদের মধ্যে একজন ব্যক্তি হারকুস ইবনে জুহাইর সে উঠে দাঁড়ালো এবং সে আল্লাহর প্রশংসা করার পরে বলল হে লোকেরা দুনিয়ার ভোগের সামগ্রী তুচ্ছ এবং তোমাদেরকে এগুলো পরিত্যাগ করতে হবে কাজে দুনিয়ার ভোগ্যবস্ত্র এবং সামগ্রী যেন তোমাদেরকে আঁকড়ে না ধরে এবং সত্য সন্ধানে ও অন্যায়কে বাধা প্রদানে যেন তোমাদেরকে বিচ্যুত না করে এভাবে তাদের মধ্য থেকে আরও কয়েকজন ব্যক্তি উঠে দাঁড়ালো এবং তারা নিজেদের বিভ্রান্তির উপরে অটল থাকলো তারা বলতে শুরু করলো তোমরা যা বলছো ঠিকই বলছো সত্য বলছো এখন তোমাদের উপর একজন ব্যক্তিকে আমি নিযুক্ত করো তোমাদের একটি আমির প্রয়োজন একটি পতাকা প্রয়োজন যার পেছনে তোমরা জমায়েত হবে এবং বাকি লোকেদেরকে আহ্বান করবে এভাবে তার তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমির হিসেবে নিযুক্ত করতে চাইল কিন্তু দেখা গেল যে এক দুই তিন পরপর তিনজন ব্যক্তি সবাই সেই প্রস্তাব নাকচ করল শেষ পর্যন্ত তারা এই প্রস্তাব প্রদান করল আবদুল্লা ইবনে ওয়াহাব আর রাসিবিকে এবং সেই ব্যক্তি সেই প্রস্তাব গ্রহণ করল সেই খারেজি সে বলল আল্লাহর কসম করে বলছি আমি এই কাজ দুনিয়াবি কোনো কারণে গ্রহণ করছি না এবং আমি মৃত্যুর ভয়ে এটা পরিত্যাগ করব না এরপর তারা পৃথক হয়ে যায় এবং নিজেদের মতো করে তাদের কার্যক্রম পরিচালনা করতে শুরু করে যেটা তাদের ভাষায় তাদের কাছে ছিল সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ কিন্তু বাস্তবে সেগুলো ছিল ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলা নিঃসন্দেহে তারা ছিল ভুলের উপরে অথচ তারা মনে করত তারা সঠিক পথের উপরে রয়েছে তাদের বিভিন্ন বৈশিষ্ট্য এবং তাদের বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন বক্তব্য উল্লেখ করার পর ইবনে কাসির রহিমাউল্লাহ তিনি বলেছেন আদম সন্তানের মধ্যে এই লোকেরাই সবচেয়ে আজব বৈশিষ্ট্যের অধিকারী সেই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি যেভাবে ইচ্ছা করেছেন এবং যেভাবে তাকদিরে নির্ধারণ করেছেন সেভাবেই মানুষদের মধ্যে এই বৈচিত্র্য সৃষ্টি করেছেন এরপর সেই খারেজি লোকেরা তারা নির্দিষ্ট শহরে একত্রিত হতে শুরু করে এবং সেখানকার যারা বাসিন্দা বসবাসকারী ছিল তাদের ইচ্ছার বিরুদ্ধে শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে নেয় এবং আশেপাশের অঞ্চলে বার্তা পাঠাতে শুরু করে এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা তাদের মতো সমমনা ছিল তাদের সমবিশ্বাসে বিশ্বাসী ছিল সেই সকল ব্যক্তিরা এসে যোগদান করতে শুরু করে তারা কুফা ত্যাগ করে এবং নাহারাওয়ান নামক স্থানে তারা জমায়েত হয় এবং শক্তি সঞ্চার করে বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা এসে তাদের সঙ্গে একত্রিত হয় আলী রাজিউল আহ যখন সংবাদ পেলেন যে এই খারেজিরা তারা নাহারওয়ানে একত্রিত হয়েছে তখন তিনি তাদের কাছে লিখিত বার্তা চিঠি প্রেরণ করলেন তিনি তাদের প্রতি সংবাদ প্রেরণ করে বলেছিলেন তোমরা আমার বাহিনীতে ফেরত এসো আমার কাছে চলে আসো এবং চলো আমরা সবাই মিলে একত্রে শামের বাসিন্দাদের বিরুদ্ধে লড়াই করি কিন্তু তারা সেই আহ্বান প্রত্যাখ্যান করল এবং বলল ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ না আপনি এই সাক্ষ্য দিবেন যে আপনি কুফর করেছেন এবং সেখান থেকে তওবা করে ফেরত এসেছেন স্বাভাবিকভাবেই আলী রাদিউল্লাহু তাদের সেই আহ্বান প্রত্যাখ্যান করলেন আরেকটি বর্ণনা এসেছে যে তারা আলী রাদিউল্লাহর কাছে বার্তা পাঠালো যে আপনি ব্যক্তিগত কারণে রাগান্বিত হয়েছেন আপনি আপনার রবের কারণে রাগান্বিত হননি আপনাকে সাক্ষ্য প্রদান করতে হবে যে আপনি কুফর করেছেন এরপর তওবা করেছেন তাহলে আমরা আপনার বিষয় ভেবে দেখব অন্যথায় আপনার সাথে আমাদের কোনো চুক্তি নেই এবং আল্লাহ বিশ্বাসঘাতকদেরকে ভালোবাসেন না আলী আদিউল্লাহ যখন এই চিঠি পেলেন তখন তিনি তাদের উপরে সমস্ত আশা হারিয়ে ফেললেন এবং শুরুতে তিনি ভেবেছিলেন যে তাদেরকে হয়তো তাদের মতো ছেড়ে দেবেন এবং বাকি লোকেদেরকে নিয়ে তিনি সামে যাবেন সেখানে গিয়ে যুদ্ধ করবেন কিন্তু পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে এবং আলী বাধ্য হলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং সেই যুদ্ধ হচ্ছে খারিজিদের বিরুদ্ধে পরিচালিত নাহারাওয়ানের যুদ্ধ যেটা সংঘটিত হয়েছিল আটত্রিশ হিজড়িতে এবারে আমরা সেই যুদ্ধের পরিস্থিতির দিকে যাচ্ছি আলী রাজিউল্লা আনহু সেই খারিজিদের উপরে কিছু শর্ত আরোপ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন তারা রক্তপাত করতে পারবে না মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করতে পারবে না পথে ঘাটে লুটতরাজ ডাকাতি রাহাজানি এগুলো করতে পারবে না এবং যদি তারা এই ধরনের সীমালঙ্ঘনমূলক কাজ করে তাহলে তিনি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন যেহেতু সেই খারেজিরা তারা তাদের সাথে ভিন্নমত পোষণকারীদেরকে সরাসরি কাফের মনে করত এবং তাদের যান এবং মাল নিজেদের জন্য বৈধ মনে করত ফলে তারা অন্যায়ভাবে মুসলিমদের রক্তপাত করতে শুরু করল এই প্রসঙ্গে বেশ কিছু বর্ণনা রয়েছে তার মধ্যে একটি আমরা উল্লেখ করতে যাচ্ছি এবং এই ঘটনাটি হচ্ছে বিশিষ্ট সাহাবি খাব্বাব ইবনুল আরাত আনহু তার পুত্রের ঘটনা একসময় খারিজিদের সঙ্গে ছিলেন এবং পরবর্তীতে তাদেরকে পরিত্যাগ করেছেন এমন একজন ব্যক্তি এই ঘটনাটি উত্তম সনদে বর্ণনা করেছেন তিনি বলছেন যে আমি নদীর লোকেদের সাথে অর্থাৎ সেই নদীর ধারে একত্রিত হওয়া খারিজিদের সঙ্গে সংযুক্ত ছিলাম এরপর তাদের বিরুদ্ধে চলে গেলাম কিন্তু সেই বিষয়টি আমি গোপন রেখেছিলাম কারণ আমি আশঙ্কা করছিলাম যে জানলে তারা আমাকে হত্যা করতে পারে আমি তাদের সঙ্গে তাদের একটি দলের সাথে ছিলাম এবং আমরা একটি গ্রামে এসেছিলাম আমাদের এবং সেই গ্রামের মধ্যে ছিল একটি নদী গ্রাম থেকে একজন ব্যক্তি দৌড়িয়ে আসছিল এবং তার গায়ের উপরের অংশের জামা মাটিতে হেঁচড়াচ্ছিল তারা সেই লোকটিকে বলল আমরা কি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি আতঙ্কিত করেছি লোকটি বলল হ্যাঁ তারা বলল ভয় পেও না আমি বললাম আল্লাহর কসম তারা এই লোকটিকে চিনে কিন্তু আমি তো তাকে চিনলাম না তারা বলল তুমি কি খাব্বাবের পুত্র যিনি আল্লাহ রসুলের সাহাবি ছিলেন সেই লোকটি বলল হ্যাঁ অর্থাৎ খাব্বাব রাজিয়াল আনহু তার পুত্র তিনি আতঙ্কিত অবস্থায় সেদিকে দৌড়ে এসেছিলেন এবং তাকেই সেই খারিজিরা জিজ্ঞাসাবাদ করছে তারা বলছে তুমি কি আমাদের কেমন কোনো হাদিস শোনাতে পারো যা তোমার পিতা অর্থাৎ খাব্বাব রাজিউল আনহু তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছ থেকে শুনেছেন তখন তিনি বললেন আমি তাকে বলতে শুনেছি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম ফিতনার ব্যাপারে আলোচনা করেছেন এবং বলেছেন সেই সময়ে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম দাঁড়ানো ব্যক্তি চলাচলরত ব্যক্তি থেকে উত্তম এবং হেঁটে চলা ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম যদি তোমরা জীবিত থাকতেই সেই সময় দেখতে পাও তাহলে আল্লাহর সেই বান্দার মতো হয়ে যেও যাকে হত্যা করা হয় কিন্তু সে কাউকে হত্যা করে না অর্থাৎ অন্যের উপর জুলুম করা থেকে নিজে মাজলুম অবস্থাতেই সে নিহত হয় সেই লোকেরা খারেজিরা তারা খাবাব রাইজুল্লাহর পুত্রকে এবং তার দাসীকে পাকড়াও করল এবং তাদের সাথে বন্দী হিসেবে নিয়ে চলল প্রতিমধ্যে তাদের মধ্যে একজন ব্যক্তি গাছ থেকে পড়ে যাওয়া একটি ফল অতিক্রম করে যাচ্ছিল সেটাকে সে উঠিয়ে নিল এবং মুখে পুড়ে ফেলল তখন আরেকজন বলে উঠল এই ফলের মালিক তো একজন আহলে জিম্মি কাজেই তাদের গাছের ফল তুমি কিভাবে নিজের জন্য বৈধ মনে করলে এই কথা শুনে সেই ব্যক্তি মুখ থেকে ফলটি বের করল এরপর তারা একটি শুকর অতিক্রম করে যাচ্ছিল তাদের মধ্যে একজন ব্যক্তি তরবারি দিয়ে শুকরটিকে আঘাত করল আরেকজন বলল এই শুকরের মালিক একজন আহলে জিম্মি তুমি কিভাবে সেটাকে নিজের জন্য বৈধ মনে করলে আবদুল্লা ইবনে খাব্বাব অর্থাৎ খাবাব তালনের পুত্র তিনিও তাদের সাথে বন্দী অবস্থায় তাদের এই সকল কাজকর্ম দেখছিলেন এবং তিনি আশ্চর্য হয়ে গেলেন যখন তিনি দেখলেন যে তারা গাছ থেকে পড়ে থাকা একটি ফল কিংবা একটি শুকরের রক্ত সেই বিষয়ে কত সাবধানতা অবলম্বন করছে তখন তিনি বললেন তোমাদেরকে কি আমি এর থেকেও মারাত্মক এবং হারাম বিষয় সম্পর্কে অর্থাৎ সংরক্ষিত নিষিদ্ধ বিষয় সম্পর্কে বলবো না তারা বলল হ্যাঁ তখন তিনি বললেন আমাকে হত্যা করা এর থেকেও মারাত্মক বর্ণনাকারী বলছেন যে তখন তারা তাকে সেই নদীর ধারে নিয়ে গেল এবং তার ঘাড়ে আঘাত করল এবং তার রক্ত প্রবাহিত হলো এমনভাবে নদীতে রক্ত প্রবাহিত হল যেন মনে হচ্ছিল যে একটি জুতোর ফিতে নদীর পানিতে ছুড়ে দেওয়া হয়েছে যতক্ষণ না সেটা পানির সাথে মিশে অদৃশ্য হয়ে গেল এরপর তারা সেই লোকেরা খারেজিরা তারা খাব্বাব রাইতলানোর পুত্রের সেই দাসীকে ডেকে আনলো সে গর্ভবতী ছিল এবং তার পেট চিরে ফেলল এবং তার পেট চিরে তাকে হত্যা করল বর্ণনাকারী বলছেন যে আমি কখনোই এমন লোকেদের সাথী হইনি যারা তাদের থেকে বেশি বিভৎস ছিল ফলে যখনই আমি সুযোগ পেয়েছি আমি তাদের কাছ থেকে পলায়ন করেছি সুতরাং খারিজিরা অর্থাৎ সে সকল বিভ্রান্ত বিদ্রোহী চরমপন্থী ব্যক্তিরা তাদের সে সকল কার্যক্রমের মাধ্যমে আতঙ্ক বিস্তার ঘটিয়েছিল এবং নানারকম সন্ত্রাস সৃষ্টি করেছিল বিশিষ্ট সাহাবি খাবার রাজিয়ালহর পুত্র আবদুল্লাহকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল এবং আরও বেশ কিছু মানুষদেরকে হত্যার হুমকি প্রদান করছিল এক পর্যায়ে এমনকি তাদের নিজেদের কিছু ব্যক্তি আপত্তি উপস্থাপন করে বলছিল দুর্ভোগ তোমাদের জন্য আমরা তো এই সব কাজের জন্য আলীকে পরিত্যাগ করিনি তাদের এই ধরনের বর্বরতা সত্ত্বেও আমিরুল মিনিন আলী রাজিউল আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাড়াহুড়া করছিলেন না বরং তিনি তাদের কাছে বার্তা পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন তোমাদের মধ্যে যারা এ সকল অন্যায় হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদেরকে হস্তান্তর করা হোক তিনি তাদের উপরে হদের শাস্তি কার্যকর করবেন সেই অবস্থায় তারা অহংকার একগুয়েমি এবং অধ্যত্বের সঙ্গে জবাব দিয়ে বলেছিল আমরা সবাই খুনি আমরা সবাই হত্যাকারী ফলে আলী রাদিউল্লাহু তাদের বিরুদ্ধে যুদ্ধের অভিযানে নামতে বাধ্য হলেন এবং সে সময় ছিল আটত্রিশ হিজড়ি মহরম মাস মূলত স্বামী অভিযান পরিচালনা করার জন্য তিনি যে বাহিনী প্রস্তুত করেছিলেন তাদেরকে নিয়েই তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন খারেজিরা তার অবস্থান করছিল নাহরওয়ানে সেখানে নদীর পূর্ব তীরে এবং আলিয়া দিয়ালহু তিনি শিবির স্থাপন করেছিলেন সেই নদীর পশ্চিম প্রান্তে আলী আদিউল্লাহু এই লোকেদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সেই সকল হাদিস এবং ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতেন সেই সকল চরমপন্থী লোকেদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে দিনের ওপর চরমপন্থা অবলম্বন বাড়াবাড়ি অবলম্বন ইত্যাদির কারণে এবং নিজেদের অজ্ঞতার কারণে তারা দিন থেকে বের হয়ে যাবে আলী যখন তার সাথে থাকা মুসলিমদের প্রধান জামাতকে নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হলেন সেই অবস্থায় তিনি রসুল্লাহ সাল্লাহামের হাদিসগুলো স্মরণ করিয়ে দিয়ে মুসলিমদেরকে উৎসাহিত করছিলেন তিনি বাহিনীকে যুদ্ধের জন্য উৎসাহিত করলেন এবং বললেন হে লোকেরা আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আমার উম্মত থেকে এমন একদল লোক বের হবে যারা কোরআন পাঠ করবে তোমাদের কোরআন পাঠ তাদের কোরআন পাঠের তুলনায় তুচ্ছ মনে হবে তোমাদের সালাত তাদের সলাতের তুলনায় তুচ্ছ মনে হবে তোমাদের সাওম তাদের সাওমের তুলনায় তুচ্ছ মনে হবে তারা কোরআন পাঠ করবে এবং মনে করবে কোরআন তাদের কাজের পক্ষে সমর্থনকারী অথচ কোরআন তাদের বিরুদ্ধে থাকবে তাদের সালাদ তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে এমনভাবে যেভাবে তীর তার লক্ষ্যস্থল ভেদ করে বের হয়ে যায় মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে আলী রাজিউল্লাহু তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে সেনাদল তাদেরকে আক্রমণ করবে তাদের সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ মুখে যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেটা যদি সৈন্যরা জানত তাহলে অবশ্যই তারা আমল ছেড়ে দিয়ে বসে থাকত অর্থাৎ সেই আমলের পুরস্কার এত বেশি হবে যারা খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের সম্পর্কে বলা হচ্ছে যদি তারা জানত সেই পুরস্কার কত বেশি তারা অন্যান্য আমল ছেড়ে দিয়ে বসে থাকত আলী বলছেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন তাদের নিদর্শন হলো এই যে তাদের মধ্যে এমন এক ব্যক্তি থাকবে যার বাহুর ঊর্ধ্বাংশ থাকবে কিন্তু নিম্নাংশ থাকবে না অর্থাৎ একটি হাত সেই হাতের গঠন হবে ত্রুটিপূর্ণ বাহুর ঊর্ধ্বাংশ থাকবে মেয়েদের স্তনের বোটার মতো এবং তার উপরে থাকবে একগুচ্ছ সাদা পশম আলী বললেন তোমরা মোয়াবিয়া এবং শামবাসীদের দিকে অগ্রসর হচ্ছ অথচ এই লোকেদেরকে পেছনে রেখে যাচ্ছ তারা তোমাদের পেছনে থাকবে তোমাদের সন্তান সন্তানাদিদেরকে কষ্ট প্রদান করবে তোমাদের ধন সম্পত্তি নষ্ট করবে আল্লাহর কসম আমি আশঙ্কা করি তারাই ওই কম যারা অন্যায়ভাবে রক্তপাত ঘটাবে এবং মানুষের পশুগুলো লুটপাট করবে কাজেই আল্লাহর নামে তোমরা চলো তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলো রসুল্লাহ সাল্লাহাম তিনি বিভিন্ন হাদিসে এ সকল মুসলিমদের প্রধান জামাত থেকে বিচ্যুত দলছুট খারিজিদের সম্পর্কে সমালোচনা করেছেন এবং তাদের বিভিন্ন নিন্দনীয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে তিনি উল্লেখ করেছেন এবং তাদেরকে মানুষদের মধ্যে নিকৃষ্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে আবু সাইদ আল খুদ্রি রাজিয়াল থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসে এসেছে এবং এই হাদিসটি বুখারি এবং মুসলিম উভয় গ্রন্থেই রয়েছে তিনি বলছেন যে আমরা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের দরবারে উপস্থিত ছিলাম এবং সেখানে তিনি গনিমতের কিছু মাল বন্টন করছিলেন সেই অবস্থায় বনু তামিম গোত্রের জুল খোয়াইসিরা নামক একজন ব্যক্তি এসে হাজির হল এবং সে বলল হে মুহাম্মদ আপনি ইনসাফ করুন সেই লোকটি অত্যন্ত বেয়াদবি সহকারে অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে সরাসরি নাম ধরে উপস্থাপন করছে এবং বলছে যে আপনি ইনসাফ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম তিনি বললেন দুর্ভাগ্য তোমার জন্য আমি যদি ইনসাফ না করি তাহলে ইনসাফ করবে কে যদি আমি ইনসাফ না করি তাহলে তো আমি নিষ্ফল এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাব অমর রাজিয়াল্লাহ তিনি সেখানে ছিলেন তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমাকে অনুমতি দিন আমি এর গর্দান উড়িয়ে দিই তিনি বললেন তাকে ছেড়ে দাও তাকে যেতে দাও তার এমন কিছু সঙ্গী সাথী রয়েছে যাদের তুলনায় তোমরা নিজেদের সালাদকে নিজেদের সিয়ামকে তুচ্ছ বলে মনে করবে তারা কোরআন পাঠ করে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিম্নে প্রবেশ করে না তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে তীর তার লক্ষ্যস্থল ভেদ করে বেরিয়ে যায় তীরের অগ্রভাগের লোহার অংশটি দেখা হয় কিন্তু সেখানেও কোনো শিকারের চিহ্ন লেগে থাকতে দেখা যায় না কাঠের অংশটুকু দেখা হয় সেখানেও কিছু পাওয়া যায় না মধ্যবর্তী অংশটুকু দেখা হয় কিন্তু সেখানেও কিছু পাওয়া যাবে না শেষের অংশ অর্থাৎ পালক দেখলেও কোনো চিহ্ন পাওয়া যাবে না অথচ তীরটি শিকারী জন্তুর ভুরি ভেদ করে রক্তমাংস অতিক্রম করে বেরিয়ে গেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তাদের নিদর্শন হচ্ছে এমন তাদের একটি নিদর্শন হচ্ছে তাদের মধ্যে এমন একজন ব্যক্তি থাকবে যার একটি বাহু মেয়েদের স্তনের মতো হবে অথবা মাংসের টুকরোর মতো হবে তারা আত্মপ্রকাশ করবে লোকেদের মধ্যে বিরোধকালে যখন লোকেদের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে তখন তারা আত্মপ্রকাশ করবে আবু সাঈদ আল খুদ্রি রাজিউল্লাহু তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে এই কথা শুনেছি আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আলী ইবনে আবি তলিব তাদের বিরুদ্ধেই যুদ্ধ করেছেন আমিও তার সঙ্গে ছিলাম যুদ্ধ শেষ হলে আলী রাজিউল্লাহু ওই ব্যক্তিকে অর্থাৎ হাদিসে যে ব্যক্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে যার একটি হাত অপরিণত গঠনের হবে সেই ব্যক্তিকে তালাশ করে বের করার আদেশ প্রদান করলেন যখন তালাশ করে আনা হলো আমি মনোযোগের সহিত লক্ষ্য করে তার হাতের মধ্যে হাদিসে বর্ণিত সমস্ত চিহ্নগুলো দেখতে পেলাম যা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বর্ণনা করেছিলেন খারিজিদের ভূমিকার নিন্দা করে আরও বেশ কিছু হাদিস রয়েছে ইমাম বুখারি বর্ণনা করেছেন সাইদ ইবনে আমর বলেছেন যে আমি সাহল ইবনে হুনাইফকে বললাম আপনি কি নবীজিকে খারিজিদের ব্যাপারে কিছু বলতে শুনেছেন তিনি বললেন আমি তাকে বলতে শুনেছি ইরাকের দিকে ইঙ্গিত করে সেখান থেকে একদল লোকের উদ্ভব ঘটবে যারা কোরআন পড়বে কিন্তু সেটা তাদের কণ্ঠনালীর নিচে নামবে না তারা এমনভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বের হয়ে যায় ফাথল বাড়ির ব্যাখ্যা অনুসারে কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না এ কথার দুইটি ব্যাখ্যা রয়েছে একটি অর্থ হচ্ছে তারা কোরআন পাঠ করবে কিন্তু তার অর্থ বুঝতে পারবে না বা হৃদয়ঙ্গম করতে পারবে না ফলে তারা ভুল অর্থে কোরআনের ব্যাখ্যা করবে অথবা উল্লেখিত কথার আরেকটি অর্থ হচ্ছে যে তাদের সেই তিলাওতকে আল্লাহ কবুল করবেন না যে সকল নিন্দনীয় চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে তাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম সমালোচনা করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে ইমান তাদের শুধুমাত্র মুখের কথাতেই সীমাবদ্ধ থাকবে তাদের যুক্তিগুলো হবে দুর্বল এবং নিম্নমানের এবং তাদের দিনের বুঝ হবে ভুল তারা মনে করবে তারা কোরআনকে নিজেদের পক্ষে সমর্থনকারী হিসেবে পাচ্ছে তারা কোরআন পাঠ করবে কিন্তু বাস্তবে কোরআন তাদের বিরুদ্ধেই দলিল হিসেবে থাকবে ইমাম বুখারি রাহেমাউল্লাহ তিনি আরও বর্ণনা করেছেন যে আলী আনহু তিনি বলেছেন যদি আমি তোমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণনা করি তবে আমি আল্লাহর কসম করে বলছি আসমান হতে নিচে পড়ে যাওয়া আমার কাছে অধিক প্রিয় আল্লাহ রসুলের নামে মিথ্যা বলার থেকে আর যদি আমি তোমাদেরকে এমন কিছু বলি যা শুধুমাত্র আমার এবং তোমাদের মধ্যে সীমাবদ্ধ তাহলে জেনে রাখো যুদ্ধ হচ্ছে এক ধরনের কূটকৌশল এবং আমি আল্লাহ রাসুল সাল্লাহ বলতে শুনেছি শেষ জামানায় কিছু লোকের উদ্ভব ঘটবে যাদের বয়স হবে অল্প তারা হবে দুর্বল মনের অধিকারী এবং নির্বোধ তারা সবচেয়ে উত্তম উক্তি উল্লেখ করে কথা বলবে কিন্তু ইমান তাদের কণ্ঠনালীর নিচে নামবে না এবং তারা এমনভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যেভাবে শিকারকে ভেদ করে তীর বের হয়ে যায় আল হাফিজ ইবনে হাজর তিনি বলেছেন যে এই হাদিসে শেষ জামানার মাধ্যমে খোলাফে রাশিদিনের যুগকে বোঝানো হয়েছে সাফিনার সেই হাদিস অনুসারে সাহাবাইকরাম তারা বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পরে খিলাফত হবে ৩০ বছর এরপর হবে রাজত্ব ইবনে হাজর তিনি বলছেন খারিজিদের অধ্যায় এবং নাহরওয়ানের যুদ্ধে তাদের সেই পরাজয় এসেছিল আলীর খিলাফতের শেষের দিকে আটত্রিশ হিজড়িতে ফাথলবাড়িতে এই অংশটি উল্লেখিত রয়েছে তাদের নিন্দনীয় বৈশিষ্ট্যগুলো সমালোচনা করে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে তারা ইসলাম থেকে দিন থেকে বের হয়ে যাবে এবং ফিরে আসার জন্য হেদায়তপ্রাপ্ত হবে না এবং তিনি বলেছেন তারাই হবে সৃষ্টি নিকৃষ্ট এবং এটি মুসলিম শরীফে এসেছে ইমাম মুসলিম রহিমাউল্লাহ তিনি আরও বর্ণনা করেছেন আবুজার রাজিয়াল ওয়ানহু তিনি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার পর আমার উম্মতের থেকে অথবা অচিরেই আমার পর আমার উম্মত থেকে এমন কম আবির্ভূত হবে যারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা দিন থেকে বেরিয়ে যাবে এমনভাবে যেভাবে তীর বেরিয়ে যায় লক্ষ্যস্থল ভেদ করে এরপর তারা আর দিনের দিকে ফিরে আসবে না তারাই জগতের সর্বনিকৃষ্ট লোক হবে এবং তাদের স্বভাবও হবে নিচু ধরনের আলী আনহু যখন নাহরওয়ানের যুদ্ধে মুসলিমদেরকে খারেজিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উৎসাহিত করছিলেন তখন স্বাভাবিকভাবেই এই সকল হাদিসের মাধ্যমে অনুপ্রেরণা গ্রহণ করছিলেন এবং এগুলো তাদেরকে স্মরণ করিয়ে উদ্বুদ্ধ করছিলেন কিছু ওলামায়করাম তারা ইঙ্গিত করেছেন যে সেই খারিজিদের উৎপত্তি হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জীবিত থাকার সময়েই এবং প্রথম ব্যক্তি যাকে খারিজি হিসেবে তারা শনাক্ত করেছেন তার নাম হচ্ছে জুল খুয়াইসিরা সেই ব্যক্তিটি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাজের উপরে এসে আপত্তি জানিয়েছিল এবং সেই সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কিছু স্বর্ণ মুসলিমদের মাঝে বন্টন করে দিচ্ছিলেন বিতরণ করে দিচ্ছিলেন যেটা এসেছিল ইয়েমেন থেকে এবং আলী রাজিউল আহু সেটা তার কাছে পাঠিয়েছিলেন আবু সাইদ আল খুদ্ রাজিউল আহু তিনি বর্ণনা করে বলছেন যে ইয়েমেন থেকে আলী কিছু দাবা করা চামড়া সেই চামড়ার থলিতে করে কিছু স্বর্ণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পাঠালেন এবং তখনও সেই স্বর্ণগুলো মাটি থেকে পৃথক করা হয়নি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেগুলো চার ব্যক্তির মাঝে চার ব্যক্তির মাঝে বন্টন করে দিলেন এরপর সেই চার ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এবং এরপর বর্ণনায় এসেছে যে তখন উপস্থিত সাহাবাদের মধ্য থেকে একজন বললেন সেই চার ব্যক্তি বা তাদের থেকে আমরাই এই মালের অধিক হকদার ছিলাম এই খবর নবী করিম সাল্লাহামের ইসলামের কাছে পৌঁছালো তিনি বললেন তোমরা কি আমাকে আমানতদার মনে করো না অথচ যিনি আসমানে রয়েছেন তার কাছে আমি আমানতদার আমার কাছে সকাল সন্ধ্যায় আসমান থেকে খবর আসে বর্ণনাকারী বলছেন তখন এক ব্যক্তি এসে উপস্থিত হল যার চোখগুলো ছিল কোটরাগত গাল ছিল ফোলা কপাল বা ললাট ছিল উঁচু দাড়িগুলো ছিল খুবই ঘন মাথার চুল ছিল মুন্ডনকৃত এবং লুঙ্গি ছিল কাচিয়ে রাখা বা কিছুটা উঠিয়ে রাখা সেই ব্যক্তি এসে দাঁড়িয়ে বলল হে মুহাম্মদ আল্লাহকে ভয় করুন তখন রসুল্লাহ সাল্লাহাম বললেন তোমার ধ্বংস হোক তোমার সর্বনাশ হোক আল্লাহকে ভয় করার ব্যাপারে পৃথিবীতে আমি কি সর্বাধিক যোগ্য নই রাবি বললেন এরপর লোকটি সেখান থেকে ফেরত গেল সেই অবস্থায় খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল আনহু তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি কি তার গর্দান উড়িয়ে দেব না তিনি বললেন না সম্ভবত সে সালাদ আদায় করে খালিদ রাজিয়াল আনহু বললেন অনেক মুসলি রয়েছে যারা মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মানুষের হৃদয় অনুসন্ধান করা এবং পেট বিদীর্ণ করার জন্য আমি আদিষ্ট হইনি এরপর তিনি লোকটির দিকে ফিরে তাকালেন এবং দেখলেন সে ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছে তখন তিনি সেদিকে লক্ষ্য করে বললেন তার বংশে এমন কিছু লোক জন্মগ্রহণ করবে যারা অনায়াসে আল্লাহর কিতাব তিলাওয়াত করবে কিন্তু সেটা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ভেদ করে বেরিয়ে যায় রাবি বলছেন আমার মনে হয় তিনি আরও বলেছেন যদি আমি তাদেরকে পাই তবে অবশ্যই আমি তাদেরকে তামুদ সম্প্রদায়ের মতো হত্যা করব এ হাদিসের উপর মন্তব্য করে ইবেন আল দাউজি তিনি বলেছেন খারেজিদের প্রথম ব্যক্তি এবং নিকৃষ্টতম ব্যক্তি ছিল জুল খুয়াইসিরা আত্মামিমি আরেকটি বর্ণনা অনুসারে সে রাসুল্লাহ সাল্লাহামকে বলছিল আপনি ইনসাফ করুন আপনি ন্যায় বিচার করুন নবীজি জবাব দিয়ে বলেছিলেন দুর্ভোগ তোমার জন্য আমি যদি ইনসাফ না করি তাহলে করবেটাকে আলী রাজিউল্লাহু নাহরওয়ানে উপস্থিত সেই খারেজিদের বিরুদ্ধে নদীর অপর প্রান্তে শিবির স্থাপন করলেন এবং শেষ পর্যন্ত সেখানে তিন দিন পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল সেখানেও আলী চেষ্টা করেছেন তাদেরকে আবার মুসলিমদের প্রধান জামাতে ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে দুধ বিনিময় করা হচ্ছিল এমনকি এক পর্যায়ে তারা আলী আহুর সেই দুধদেরকে হত্যা করল এবং নিজেরাই নদী অতিক্রম করে অপর প্রান্তে চলে আসলো আলী খারিজিদেরকে আত্মসমর্পণ করতে উৎসাহিত করলেন এবং বিশিষ্ট সাহাবি আবু আইব আল আনসারিকে একটি পতাকা উত্তোলনের নির্দেশ প্রদান করলেন এবং ঘোষণা প্রদান করলেন যারা এই পতাকার নিচে চলে আসবে আত্মসমর্পণ করবে তারা নিরাপদ তার নিরাপত্তা লাভ করবে এমনকি যারা ময়দান ছেড়ে কুফা অথবা মাদায়ান চলে যাবে তারাও নিরাপত্তা লাভ করবে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে ছাড়া আমরা অন্য কারো বিরুদ্ধে নই এই ঘোষণার পর তাদের আরও অনেকে ময়দান পরিত্যাগ করে এবং সেই ময়দান পরিত্যাগকারী লোকেদের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি ছিল শেষ পর্যন্ত কেবলমাত্র এক হাজারের মতো যোদ্ধা সেখানে অবশিষ্ট থাকল এবং তাদের বিরুদ্ধেই আলী রাদিয়ালহু এবং মুসলিমরা যুদ্ধ করেছিলেন আলী ঘোষণা দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত তোমরাও শুরু করবে না শেষ পর্যন্ত সেই যুদ্ধ সংঘটিত হল এবং সেটা ছিল সংক্ষিপ্ত এবং সিদ্ধান্তকর একটি যুদ্ধ আটত্রিশ হিজড়ির সফর মাসের নয় তারিখে অল্প সময়ের মধ্যেই সেই যুদ্ধের সিদ্ধান্ত চলে আসে আদিবাসী লঙ্ঘর বাহিনীর মধ্যে মাত্র দুই থেকে তিনজন অথবা কিছু বর্ণনায় সর্বোচ্চ দশ বা ১৩ জন পর্যন্ত উল্লেখ করা হয়েছে যারা মৃত্যুবরণ করেছিলেন অপরপক্ষে খারেজিদের মধ্যে সকলেই নিহত হয়েছে কিছু বর্ণনা এসেছে যে অল্প কিছু ব্যক্তি মাত্র জন কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পলায়ন করতে সক্ষম হয়েছিল সুতরাং তাদের প্রায় সম্পূর্ণ অংশই সেখানে নিশ্চিহ্ন হয়েছিল আলী আদিউল আনহু খারিজিদের ব্যাপারে আলোচনা করলে সবসময় সেই সবসময় সেই ব্যক্তি সম্পর্কে কথা বলতেন যার ব্যাপারে হাদিসে উল্লেখ করা হয়েছিল যার একটি হাত হবে অপরিণত আকৃতির এবং সেখানে কিছু চুলের গোছা বা পশম থাকবে সেই ব্যক্তির নাম ছিল জুলসাদিয়া তার ব্যাপারে আলী সবসময় কথা বলতেন কারণ সেই ব্যক্তির মাধ্যমে প্রতিপক্ষ দল তারা যে খারেজি সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায় যুদ্ধের পর আলী রাজিয়াল আনহু তার সাথীদেরকে নির্দেশনা প্রদান করলেন যে তোমরা সেই বিকৃত হাতে অধিকারী ব্যক্তিটিকে খুঁজে বের করো কারণ সেই আলামতের মাধ্যমে আলী নিশ্চিত হতে পারবেন যে তিনি সঠিক এবং সত্যের উপরে রয়েছেন কিছু সময় অনুসন্ধান করার পর আলী এবং তার সাথীরা একটি মৃতদেহের স্তূপের কাছে এসে পৌঁছালেন সেটা ছিল নদীর ধারে সেখানে সেই মৃতদেহগুলোকে সরিয়ে সেই স্তূপের নিচ থেকে একেবারে নিচে সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল একেবারে সবগুলো মৃতদেহ তালাশ করার পর সবার নিচে তাকে খুঁজে পাওয়া গেল সে মাটির উপরে পড়েছিল আলী রদিয়ালহু সেই দৃশ্য দেখে বললেন আল্লাহ আকবর এবং অবশিষ্ট মুসলিমরা তারা বললেন আল্লাহ সত্য বলেছেন এবং তার রাসুল তা পৌঁছে দিয়েছেন সেই অবস্থায় তারা সুক্রিয়া সিজা আদায় করলেন এবং লোকেরা আল্লাহ আকবর বলে তাকবীর প্রদান করলেন আলোচনার শেষের অংশে আমরা খারেজিদের প্রতি আলী রাজিউল্লাহনুর আচরণের কয়েকটি অংশ উল্লেখ করতে যাচ্ছি আলী রাজিউল্লাহনহু তাদেরকে মুসলিম বলে বিবেচনা করতেন যুদ্ধের আগে এবং পরে উভয় ক্ষেত্রেই যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে তিনি তার সৈন্যবাহিনীর প্রতি আদেশ জারি করেছেন যে কোনো পলায়নকারী ব্যক্তির পিছু ধাওয়া করবে না আহত ব্যক্তিকে হত্যা করবে না এবং কোনো লাশ বা মৃতদেহের অঙ্গহানি ঘটাবে না বিকৃতি করবে না শাকিক ইবনে সালামা তিনি সেই যুদ্ধে আলীর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি ছিলেন একজন বিশিষ্ট তাবি একজন ফকি এবং কাজী তিনি বলছেন আলী কোনো নারী যুদ্ধবন্দী গ্রহণ করেননি জামালের যুদ্ধেও নয় কিংবা নাহারওয়ানের যুদ্ধের দিনেও নয় নাহরওয়ানের যুদ্ধের পরে তিনি নিহত ব্যক্তিদের জব্দকৃত সম্পত্তি নিয়ে আসেন এবং বলছিলেন তোমাদের মধ্যে যদি কেউ এগুলো শনাক্ত করতে পারো তাহলে সেগুলো নিয়ে যেতে পারো লোকেরা সেগুলো ফেরত নিয়ে যাচ্ছিল শুধুমাত্র একটি পাত্র অবশিষ্ট ছিল এরপর একজন ব্যক্তি আসলো এবং সেই পাত্রটিও নিয়ে গেল আলী রাজি আল্লাহনু খারেজিদেরকে কাফের সাব্যস্ত করেননি তিনি বারবার চেষ্টা করেছেন তাদেরকে মুসলিমদের মূল জামাতে ফেরত নিয়ে আসতে এবং তাদের একটি বড় অংশ ফেরত চলে এসেছিল তিনি তাদের প্রতি বারবার খুদ্া দিয়েছেন এবং যুদ্ধের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়েছেন ইবনে কুদামা রাহিমাউল্লাহ তিনি বলেছেন এর প্রধান কারণ ছিল তাদেরকে বিরত রাখা এবং এবং তাদের ক্ষতিকর বিষয়গুলো থেকে দূরে থাকা এবং তাদেরকে হত্যা না করা যদি কথার মাধ্যমে লক্ষ্য অর্জন করা সম্ভব হতো তাহলে অবশ্যই সেটা যুদ্ধের উপরে প্রাধান্য পায় কেননা যুদ্ধের মাধ্যমে লড়াইয়ের ফলে দুই পক্ষেই ক্ষতির আশঙ্কা থাকে ইবনে কুদামা বলছেন যে এটা প্রমাণ করে খারিজেরা ছিল মুসলিমদের একটি গ্রুপ যা অনেক একরাম উল্লেখ করেছেন আলী রাজিয়াল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছিল যে তারা কি কাফের কিনা তিনি বলেছেন তারা তো কুহুর থেকে পলায়ন করছে তাকে প্রশ্ন করা হয়েছিল তবে কি তারা মুনাফিক তিনি বলেছেন মুনাফিকরা আল্লাহকে অল্পই স্মরণ করে থাকে প্রশ্ন করা হয়েছিল তবে তারা কারা তিনি বলেছেন তারা এমন কিছু লোক যারা আমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে ফলে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি আরেকটি বর্ণনা অনুসারে তিনি বলেছেন তারা এমন কিছু লোক যারা আমাদের উপর জুলুম করেছে ফলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি আরেকটি বর্ণনা এসেছে আলী বলেছেন তারা এমন লোক যাদের উপরে ফিতনা এসেছে ফলে তারা অন্ধ এবং বধির হয়ে গেছে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে জামাল এবং সিফিনা যুদ্ধের পর আলী বিমর্ষ এবং বেদনা ভারাক্রান্ত ছিলেন অপরদিকে খারেজিদের বিরুদ্ধে যুদ্ধের পরে তিনি সন্তুষ্টি এবং তৃপ্তি প্রকাশ করেছেন ইবনে তাইমিয়া রহমাল্লাহ তিনি বলেছেন এই প্রসঙ্গে দলিল প্রমাণাদি এবং আলেমদের ইজমার মাধ্যমে উভয় ঘটনাগুলোর মধ্যে পার্থক্য করা হয়েছে আলী রাজি আল্লাহানহু খারিজিদের বিরুদ্ধে লড়াই করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলোকে সামনে রেখে এবং এ কারণে তিনি সন্তুষ্ট ছিলেন খুশি ছিলেন কোনো সাহাবি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি আর সিফিনা যুদ্ধের ব্যাপারে তিনি অনেক দুঃখ প্রকাশ করেছিলেন এবং অনুতপ্ত হয়েছিলেন আমাদের আজকের পর্বের আলোচনার শেষের অংশে আমরা এসে উপস্থিত এবং এখানে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে যাচ্ছি সেগুলো হচ্ছে খারিজিদের যতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে দুইটি বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি বা চরমপন্থ অবলম্বন করা এটি তাদের একটি বৈশিষ্ট্য এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দিনই বিষয়ে অজ্ঞতা খারিজিদের সম্পর্কে বর্ণনা করে ড সাল্লাবি তিনি উল্লেখ করেছেন যে নিঃসন্দেহে খারিজিরা তারা ছিল নিবেদিত প্রাণ এবং আবেদ ইসলামের বিধিবিধানকে প্রয়োগ করার মাধ্যমে এই দিনের সঙ্গে সংযুক্ত থাকতে এবং যে বিষয়গুলোকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে তারা খুবই উৎসাহী ছিল তারা চেষ্টা করেছে সম্পূর্ণভাবে সকল গুণা থেকে দূরে থাকতে যেগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং এই বিষয়টি সেই গ্রুপের একটি প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল এবং এই পর্যায়ে তাদের কাছাকাছি কেউ পৌঁছাতে সক্ষম হয়নি এবং এই বিষয়ে আল্লাহ রসুল্লাহামের হাদিসের থেকে অধিক ইঙ্গিতপূর্ণ আর কোনো কথা নেই তিনি বলেছেন তারা কোরআন তেলাওয়াত করবে তাদের তিলাওয়াতের বিপরীতে তোমাদের তিলাওয়াত তুচ্ছ মনে হবে তাদের সিয়ামের বিপরীতে তোমাদের সিয়াম যেন কিছুই নয় ইবনে আব্বাস রাজিয়াল্লাহানহুমা তাদের সঙ্গে যখন আলোচনার জন্য গিয়েছিলেন তিনি তাদের বৈশিষ্ট্য দেখে এসে বর্ণনা করে বলেছেন যে আমি যখন সেই লোকেদের মধ্যে প্রবেশ করলাম আমি ইবাদতের ক্ষেত্রে তাদের থেকে অধিক প্রচেষ্টাকারী কাউকে দেখিনি তাদের কপালগুলো সিজদার কারণে দাগ পড়ে গিয়েছিল এবং তাদের হাতগুলো উটের হাঁটুর মতো খসখসে হয়ে গিয়েছিল তাদের জামার রং জ্বলে গিয়েছিল চেহারা মলিন হয়ে গিয়েছিল এবং রাতে তাহাজুদ সলাত আদায়ের কারণে তাদের চেহারাতে ক্লান্তির ছাপ পড়ে গিয়েছিল জুন্দুব আল আজাদি থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যখন আমরা আলী ইবনে আবি তলিবের সাথে ছিলাম আমরা খারেজিদের শিবিরে প্রবেশ করেছিলাম এবং সেখানে আমরা মৌমাছির মতো গুনগুন শব্দ শুনছিলাম তাদের কোরআন তেলাওয়াতের কারণে কিন্তু তাদের সমস্যাগুলো কি ছিল নিশ্চয়ই তারা এমন লোক ছিল তারা ছিল সিয়াম পালনকারী সালাদ আদায়কারী এবং কোরআন তেলাওয়াতকারী কিন্তু দিনের বিষয়ে মধ্যমপন্থা পরিত্যাগ করে চরমপন্থা অবলম্বনের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল দিনের বিষয়ে মধ্যমপন্থা অনুসরণের বদলে তারা সীমা অতিক্রম করেছিল এবং চরমপন্থায় উন্নীত হয়েছিল তারা অতিরিক্ত কঠোরতা আরোপ করে নিয়েছিল নিজেদের উপরে যেটা ইসলামের নীতির বিরুদ্ধে নিজেদের বিবেকবুদ্ধি থেকে তারা যা কিছু বুঝেছিল সেই বিষয়ের অনুসরণ করেছিল যেমন কোনো ব্যক্তি যদি গুণা করত কবিরা গুণা করত তাহলেও তারা তাকে কাফের বলে সাব্যস্ত করত এমনকি তাদের কেউ কেউ এত চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সাধারণ কোনো গুণা ছোট গুণার ক্ষেত্রেও তারা মানুষদেরকে কাফের এবং মুশ্রিক সাব্যস্ত করতে শুরু করত এবং বলতো তারা ধ্বংসপ্রাপ্ত তারা চিরস্থায়ী জাহান্নামী নিজেদের মতের বিরুদ্ধাচরণকারী প্রত্যেক মুসলিমকেই তারা কাফের অথবা মুনাফিক বলত নিজেদের মতের বিরুদ্ধাচরণকারী যে কোনো ব্যক্তির রক্ত ঝরানোকে তারা বৈধ বলে মনে করত বাইরের দিক থেকে তারা যে তাকোয়া এবং দিনদারিতা প্রদর্শন করত সেটা ছিল মূলত এক ধরনের অন্ধ পরহেজগারী রসুল্লাহ সাল্লাহসাল্লাম দিনের ব্যাপারে চরম পন্থা অবলম্বন করতে অথবা নিজেদের আবিষ্কৃত উপায়ে অতিরিক্ত কঠোরতা আরোপ করতে সাবধান করে দিয়েছেন কেননা সেই বিষয়গুলো ইসলামের মধ্যমপন্থা এবং সহজ সুন্দর বৈশিষ্ট্যের সঙ্গে সাংঘর্ষিক তিনি বলেছেন যারা চরমপন্থা অবলম্বন করবে তারা অভিশপ্ত এবং ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ্য উত্তম সনদে বর্ণিত রয়েছে তিনি আরও বলেছেন যারা বাড়াবাড়ি অবলম্বন করল তারা ধ্বংস হল এবং এই কথা তিনি তিনবার পুনরাবৃত্তি করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি আরও বলেছেন নিশ্চয়ই এই দিন সহজ সরল দিন নিয়ে যে ব্যক্তি বাড়াবাড়ি করে দিন তার উপরে বিজয়ী হয়ে যায় কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং মধ্যম পন্থার নিকটবর্তী থাকো আশান্বিত থাকো সকাল সন্ধ্যায় ও রাতের কিছু অংশে ইবাদতের মাধ্যমে সাহায্য চাইতে থাকো তাদের দ্বিতীয় লক্ষণীয় চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে দিনই বিষয়ে অজ্ঞতা কোরআন এবং সুন্নার প্রতি অজ্ঞতা নিম্নমানের অনুধাবন ক্ষমতা গভীরভাবে চিন্তা করার অক্ষমতা সঠিক যুক্তি এবং বোধশক্তির অনুপস্থিতি এবং উপযুক্ত পরিস্থিতিতে উপযুক্ত দলিল প্রমাণাদি প্রয়োগ করতে ব্যর্থ হওয়া এগুলো ছিল তাদের কিছু বৈশিষ্ট্য তাদের সম্পর্কে ইবনে অমর আনহুমা তিনি ভেবেছিলেন যে তারাই হচ্ছে আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম এবং তিনি বলেছেন তারা সেই সকল আয়াতগুলোকে গ্রহণ করত যেগুলো কাফেরদের ব্যাপারে নাজিল করা হয়েছে এবং সেগুলোকে মুসলিমদের উপরে প্রয়োগ করত ইবনে অমরকে যখন হারুর ইয়াদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তিনি বলতেন তারা মুসলিমদেরকে কাফের সাব্যস্ত করে এবং তাদের জানমাল বৈধ মনে করে তারা ইদ্যত চলাকালীন সময়ে নারীদেরকে বিয়ে করে এবং যদি কোনো নারী তাদের কাছে আসে তাদের প্রত্যেককে তারা বিয়ে করে নেয় যদিও তার স্বামী থাকুক না কেন এই লোকেদের থেকে অন্য কারো সম্পর্কে আমার জানা নেই যাদের বিরুদ্ধে লড়াই করা অধিক যোগ্য তাদের অজ্ঞতার সেই বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে ওঠে যখন তারা সালিশ নিযুক্ত করার কারণে আলী রাজিয়াল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং শুধুমাত্র বিদ্রোহ নয় এমনকি তার বিরুদ্ধে কুফরের অভিযোগ উপস্থাপন করেছিল অজ্ঞতার কারণে তারা ধরে নিয়েছিল সালিশ নিযুক্ত করা এমন একটি গুণা যা কিনা কুফর সাহাবা একরামদের মধ্যে একজনও খারেজিদের সঙ্গে যোগদান করেননি এই বিষয়টিও তাদের অজ্ঞতার আরেকটি সুস্পষ্ট দলিল তাদের অজ্ঞতার আরেকটি নিদর্শন ফুটে উঠেছে সেই ঘটনার মধ্যে যখন তারা খাব্বাব রাজিতুল্লাহর পুত্র আবদুল্লাহকে হত্যা করেছিল তিনি এবং তার অধীনস্থ গর্ভবতী দাসী সেখানে ছিলেন সেই দিক দিয়ে খারেজিরা অতিক্রম করে যাচ্ছিল এবং তাদের দুইজনকে তারা গ্রেফতার করল এরপর তাদের দুইজনকে তারা কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করল ওসমান এবং আলীর ব্যাপারে তার মতামত জানতে চাইল তিনি যখন তাদের প্রশংসা করলেন তখন তারা খেপে গেল এবং নির্মমভাবে তাকে হত্যার হুমকি প্রদান করল এরপর তাকে এবং সেই গর্ভবতী দাসীকে হত্যাই করে ফেলল সেই ঘটনার যিনি প্রত্যক্ষদর্শী তিনি বর্ণনা করে বলছেন একটি শুকর সেখান দিয়ে যাচ্ছিল এবং সেই শুকরের মালিকানা ছিল একজন অমুসলিম নাগরিকের একজন ব্যক্তি সেই শুকরটিকে হত্যা করে ফেলল এবং এরপর মনে করল এই কাজটি করা সঠিক হয়নি সুতরাং তারা সেই বিষয়ে অনুতপ্ত হয়ে সেই শুকরের মালিককে খুঁজে বের করল এবং নিহত শুকরের জন্য ক্ষতিপূরণ প্রদান করল অথচ কি আশ্চর্য বিষয় একজন মুসলিমকে তারা হত্যা করল কিন্তু তার জন্য তারা কোনো অনুতপ্ত বা অনুশোচনা বোধে আক্রান্ত হল না একটি শুকর নিহত হল সেই নিহত শুকরের রক্তের পবিত্রতা কিভাবে একজন মুসলিমের রক্তের পবিত্রতা থেকে অধিক হয়ে গেল অথচ তারা নিজেদেরকে ইসলামের অনুসারী বলে দাবি করে থাকে এই হচ্ছে অজ্ঞ ব্যক্তির দিনদারিতা এবং ইখলাসের বৈশিষ্ট্য অজ্ঞ ব্যক্তি যখন সে দিনদার হয়ে যায় তখন সে শয়তানের অসোয়াসা এবং নিজের খেয়াল খুশি অনুসারে পরিচালিত হতে থাকে ইবনে হাজার তিনি বলেছেন খারিজিরা নির্ধারণ করেছিল যারাই তাদের সঙ্গে মতপার্থক্য করবে সবাই কাফের এবং তাদের রক্ত ছড়ানো বৈধ কিন্তু তারা আহলে কিতাবীদের মধ্যে যারা মুসলিমদের নিরাপত্তার অধীনে বাস করত তাদের থেকে দূরে থাকতে এবং বলতো তাদের সাথে আমাদের চুক্তি রক্ষা করে চলতে হবে মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই থেকে তারা বিরত থাকত এবং মুসলিমদের প্রতি লড়াইয়ের প্রতি তারা মনোযোগ প্রদান করত এসবই ছিল অজ্ঞতাপূর্ণ দিনদারিতার ফলাফল ইবনে তাইমিয়া রহমুল্লাহ তাদের সম্পর্কে বলেছেন তারা মূর্খ অজ্ঞ এবং তাদের অজ্ঞতার কারণে আহলে সুন্নতওয়াল জামাতের পথ থেকে তারা বিচ্যুত হয়েছে আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি ওসলাল্লাহু তালা আলা সঈদিন মোহাম্মদ ওয়াইলা আলহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন